প্রিয় সুধী মণ্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন big professional singer Abu Ayub আনসারির নেতৃত্বে পরিচালিত বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর কিশোর শিল্পীদের কণ্ঠে এক গুচ্ছ হামদ নাথ ও ইসলামী সঙ্গীতের মনের মতো সু মনের মতো সু মনের মতো সু মনের মতো অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন এইচ এম তামিম হায়দার তাহসিন হেলাল সাইদ মাহমুদুল হাসান ইলিয়াস বিন মুহিব এবং আবু নাসের সহকারী শিল্পী হিসেবে আরও ছিলেন আবু সুফিয়ান ইব্রাহিম খলিল শরীফ হোসেন তথা অসুর আবু আজুব আনসারি এইচ এম তামিম হায়দার মাহমুদুল হাসান ও হাফেজ আবু বকর সিদ্দিক দিক নির্দেশনায় ছিলেন মাহবুব আলম আইয়ুবি এবং এম ডি মহিউদ্দিন মির্জা